মোরা নবীজির পাগল একেবারে মদিনা যাব মোরা নবীজি কদমে একেবারে সালামে জানাব মোরা নবীজির পাগল একেবারে মদিনা যাব মোরা নবীজি কদমে একেবারে সালামে জানাব সালামে জানাব সালামে জানাব যাব মোরা নবীজ পাগল একবারে মদিনা যাব মোরা নবীজ কদমে একবারে সালামে জানাব সালামে জানাব সালামে জানাব মোরা নবীজ পাগল একবারে মদিনা যাব কেমনি যাব অর্থ করি নাই কেমনি যাব অন্ত করি নাই নবীর দিদার মরে নসিবে হল নাই দিদার मोरे नसीबे होलो नहीं मुसे जिद को बती गिए नमाज अदा करबो मुसे को बती गिए नमाज अदा करबो मोरा होलो बीज पागल एक बार मदीना जाब मोरा होलो बीज कदमे एक बार सलामी जानबो सलामी जानबो সালামি জানাবো মোরা নবীজির পাগল একেবারে মদিনা যাব সবুজ গম্বুজ নিচে দয়ার নবী আছে সবুজ গম্বুজ নিচে দয়ার নবী আছে আমারে উমর ফারুক আছেন তার সাথে আবু বকর উমর ফারুক আছেন তার সাথে ওর কলক চিন্তা করব রোজার পানে তাকাবো ওর কলক চিন্তা করব রোজার পানে তাকাবো মোরা নবী যে পাগল একেবারে মদিনা যাব মোরা নবী যে কদমে একেবারে সালামে জানাব সালামে জানাব সালামে জানাব মোরা নবীজির কদমে একেবারে সালামে জানাব জান্নাতুল বকিতে আছে ওসমান জিনোরাইন জান্নাতুল বকিতে আছেন ওসমান জিনুর আয়ের খোদায় রহম সেথায় বসন হয় রাত দিন রহম সেথায় হয় দিন হাসানে ঘুষে মা ফতেমা রাজা খানি দেখিব হাসানে ঘুষে মা ফতেমা দেখিব মোরা নবী যে পাগল একেবারে মদিনা যাব মোরা নবী যে কদমে একেবারে সালামে জানাব মোরা নবীজির পাগল আমরা নবীজ পাগল একেবারে মদিনা যাব মোরা নবীজ কদমে মোরা নবীজ কদমে একেবারে সালামে জানাব সালামে জানাব সালামে জানাব মোরা নবীজ কদমে একেবারে সালামে জানাব মোরা নবীজ কদমে एक बार सालामे जानब शेष कथा नबी जिरिया सिंजरा हाय के दिशायरा নবীজির আশিক যারা হয় কে সায়রা জীবনে একবার নসিবে দেখাও না জীবনে একবার নসিবে দেখাও না আবুদ রঘমান যেতে চায় সোনার নবীর মদিনা আবুদ রঘমান যেতে চায় সোনার নবীর মদিনায় মোরা নবীজির কদমে একেবারে সালামে জানাবো মোরা ঘন বীজের পাগল বাইরে সালামে জানাবো সালামে জানাবো সালামে জানাবো মোরা ঘন বীজের কদমে একেবারে সালামে জানাবো মোরা ঘন বীজের পাগল একেবারে সালামে জানাবো সালামে জানাবো সালামি জানাবো মোরা নবীজ কদমে একবার